لكم براءة بالزبر أم يقولون نحن جميع منتصر سيهزم الجمع ويولون الدبر بل الساعة موعدهم والساعة أدهى وأمر إن المجرمين في ضلال وسعر يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر إنا كل شيء خلقناه بقدر وما أمرنا إلا واحدة كلمح ولقد أهلكنا أشياعكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر إن المتقين في জাজাকাল্লাহ শেখ বুখায়াতির Dialogue.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 পিস টিভি বাংলায় এখন আমরা ফেরাতের অনুবাদ শুনব অনুবাদ করবেন ভাই Jamal Richards United Kingdom London থেকে এসেছেন ভাই জামাল আল্লাহর নামে শুরু অতি দয়ালু অতি ক্ষমাশীল কেয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র খণ্ডিত হয়েছে যখন তারা কোনো নিদর্শন দেখে তারা মুখ ফিরিয়ে নেয় আর বলে এটা চলে আসা জাদু তারা সত্য অস্বীকার করে প্রবৃত্তির অনুসরণ করে তবে প্রতিটি বিষয়েরই নির্দিষ্ট সময় আছে এই লোকদের কাছে তো অতীতের সংবাদ এসেছে যাতে আছে সাবধান বাণী তা হল সুদূর প্রসারী জ্ঞান কিন্তু সেই সতর্কবাণী কোনো কাজে আসেনি কাজে হে নবী তাদের ত্যাগ করো যেদিন এক আহ্বানকারী আহ্বান করবে এক ভয়াবহ বিষয়ের দিকে ভীত শঙ্কিত চোখে তারা কবর থেকে বের হয়ে আসবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল আহ্বানকারীর দিকে ছুটে আসবে আর কাফিররা বলবে এটা কঠিন দিন তাদের আগে নুহের জাতি সত্য প্রত্যাখ্যান করেছিল আমার বান্দাকে অস্বীকার করেছিল আর বলেছিল একটা পাগল আর তাকে ভয় দেখানো হয়েছিল তাই যে প্রতিপালককে ডেকেছিল আমি পরাস্ত হয়েছি কাজেই তুমি এর প্রতিবিধান করো তখন আমি আকাশের দরজাগুলো খুলে দিয়ে মুসলধারে বৃষ্টি বসিয়েছিলাম আর জমিন থেকে উৎসারিত করেছিলাম ঝর্ণাধারা অতপর পানি মিলিত হল যে পরিমাণ নির্ধারিত করা হয়েছিল আর আমি তাকে বহন করলাম কাষ্ঠ আর কিলকযুক্ত নৌজানে যা আমার চোখের সামনে ভেসে চলল সেই ব্যক্তির পক্ষে প্রতিশোধ হিসেবে যাকে অস্বীকার করা হয়েছিল এটিকে আমি নিদর্শন হিসেবে রেখেছিলাম অতএব উপদেশ গ্রহণ করা কেউ আছে কি কত ভয়ঙ্কর ছিল আমার আজাব ও ভীতি প্রদর্শন আর আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্যে উপদেশ গ্রহণ করা কেউ আছে কি আদ জাতি সত্য প্রত্যাখ্যান করেছিল ফলে কত ভয়ঙ্কর ছিল আমার আজাব ও ভীতি প্রদর্শন প্রকৃতপক্ষে আমি তাদের উপর পাঠিয়েছিলাম ঝঞ্ঝা বায়ু এক অবিরাম অশুভ দিনে মানুষকে তা উৎপাটিত করেছিল যেন তারা উৎপাটিত খেজুর গাছের কাণ্ড ফলে কত ভয়ঙ্কর ছিল আমার আজাব ও ভীতি প্রদর্শন আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য উপদেশ গ্রহণের কেউ আছে কি সামুদ জাতি ও ভয় প্রদর্শনকে অস্বীকার করেছিল তারা বলেছিল আমরা কি আমাদের মধ্যেকার মাত্র একটা লোকের অনুসরণ করব তাহলে তো আমরা গোমরাহি আর পাগলামিতে পড়ে যাব আমাদের মধ্যে শুধু কি তারই উপর বাণী পাঠানো হয়েছে না সে চরম একটা মিথ্যুক আগামীকালই তারা জানতে পারবে কে বড় মিথ্যুক আসলে আমি একটা উষ্টি পাঠাচ্ছি তাদেরকে পরীক্ষা করার জন্যে কাজেই তাদেরকে লক্ষ্য করো এবং ধৈর্য ধরো তাদেরকে জানিয়ে দাও তাদের মধ্যে পানি বন্টিত হবে প্রত্যেকের পানি পানের পালা আসবে শেষে তারা তাদের এক সঙ্গীকে ডাকল আর সে তাকে ধরে হত্যা করল ফলে কত ভয়ঙ্কর ছিল আমার আজাব ও ভীতি প্রদর্শন আসলে আমি তাদের উপর পাঠিয়েছিলাম একটিমাত্র প্রচণ্ড গর্জন ফলে খোয়ারওয়ালাদের শুকনো ডালপালা মতো গুড়িয়ে গেল আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য উপদেশ গ্রহণ করার কেউ আছে কি লুতের জাতি সতর্কবাণী প্রত্যাখ্যান করেছিল আর আমি তাদের উপর পাঠিয়েছিলাম প্রস্তরবর্ষী প্রচণ্ড বাতাস লুতের পরিবারকে ছাড়া আমি তাদেরকে রাতের শেষ প্রহরে উদ্ধার করেছিলাম এভাবেই আমি অনুগ্রহ করে থাকি যে প্রকৃতপক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কঠোর পাকড়া সম্পর্কে তাদেরকে সতর্ক করা হয়েছিল কিন্তু সতর্কবাণীর বিষয়ে বাঘবিতণ্ডা করেছিল তারা লুতে মেহমানদের রক্ষণাবেক্ষণ থেকে বিরত রাখতে চাইল তখন তাদের চোখ অন্ধ করে দিলাম বললাম আমার আজাব ও সতর্কবাণীর স্বাদ গ্রহণ কর আর অতি সকালে নির্ধারিত শাস্তি তাদের গ্রাস করল সুতরাং আমার শাস্তি ও সতর্কবাণীর স্বাদ গ্রহণ কর আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে উপদেশ গ্রহণে কেউ আছে কি ফেরাউন গোষ্ঠীর কাছেও সতর্কবাণী এসেছিল তারা আমার সকল নিদর্শনকে অস্বীকার করেছিল তখন আমি তাদেরকে পাকড়াও করেছিলাম মহাপরাক্রমশালী ক্ষমতাবানের পাকড়াওয়ে তোমাদের কাফেররা কি এই লোকদের চেয়ে ভালো নাকি কেতাব সমূহতে তোমাদের ক্ষমা করে দেওয়ার কথা আছে নাকি তারা বলে আমরা সংঘবদ্ধ দল নিজেদের প্রতিরক্ষা সক্ষম এই সংঘবদ্ধ দল শীঘ্রই পরাজিত হবে আর পিছনে ফিরে পালাবে বরং কিয়ামত হল তাদেরকে দেওয়া নির্ধারিত সময় কিয়ামত অতি কঠিন অতিশয় তিক্ত আসলে পাপিরা রয়েছে গুমরাহি আর পাগলাবির মধ্যে যেদিন তাদেরকে মুখের ভরে আগুনের মধ্যে হিঁচড়ে টেনে আনা হবে বলা হবে জাহান নামের স্পর্শ আস্বাদন করো আসলে আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে আমার আদেশ তোমাত্র একটি কথা চোখের পলকের মতো আমি তোমাদের মতো দলগুলোকে ইতিপূর্বে ধ্বংস করেছি কাজেই উপদেশ গ্রহণ করার কেউ আছে কি তারা যা কিছু করেছে তা আছে আমল নামায় ছোট আর বড় সকল বিষয় আছে লিপিবদ্ধ মুত্তাকিরা থাকবে বাগান আর ঝর্ণাধারার মাঝে প্রকৃত সম্মান ও মর্যাদার স্থানে সর্বময় কর্তৃত্বের অধিকারের নিকটে জাজাকাল্লা খায়ের ভাই জামাল রিচার্ডসকে অনুবাদের জন্য এখন আমরা আনুষ্ঠানিক পাবলিক লেকচার পর্ব শুরু করব এখানে উপস্থিত অনেকের কাছে আজকের বক্তার পরিচিতি দেওয়ার দরকার নাই তবে তাদের জন্য যারা আর সম্পর্কে জানে না আমি ফর্মাল পরিচিতি তুলে ধরছি ডাক্তার জাকির নায়ক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পেশাগত ট্রেনিংয়ে একজন মেডিকেল ডাক্তার তিনি বিখ্যাত যুগান্তকারী ইসলামিক বক্তা হিসেবে ইসলাম এবং কম্পারেটিভ রিলিজিয়নের উপর ডাক্তার জাকির ইসলামিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করেন কোরআনের মাধ্যমে সহি হাদিস এবং অন্যান্য ধর্মগ্রন্থের মাধ্যমে পাশাপাশি কারণ যুক্তি এবং বিজ্ঞানের তথ্যের মাধ্যমে তার বয়স চুয়াল্লিশ বছর ডাক্তার জাকির পাবলিক লেকচার শেষে দর্শক এবং সমালোচকদের থেকে চ্যালেঞ্জিং প্রশ্নের গঠনমূলক বিশ্লেষণ এবং সন্তোষজনক জবাবের জন্য বিখ্যাত গত ১৩ বছরে ডাক্তার জাকির এক হাজার তিনশোরও বেশি পাবলিক লেকচার দিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে যেমন USA Canada UK Saudi Arabia UAE Kuwait Qatar Bahrain Oman দক্ষিণ Africa Italy Mauritius Australia Malaysia Singapore Hong Kong Thailand Guyana South Africa Trinidad এবং টোবাকো এবং আরও অনেক দেশে পাশাপাশি অসংখ্য পাবলিক লেকচার দিয়েছেন ইন্ডিয়াতেও তিনি সফলতার সাথে অনেক সিম্পোজিয়াম এবং ডায়ালগে অংশগ্রহণ করেছেন অন্যান্য ধর্মের বিখ্যাত ব্যক্তিদের সাথে মরহুম শেখ আহমদ দিদার ইসলাম এবং কম্পারেটিভ রিলিজিয়নের উপর বিশ্ববিখ্যাত বক্তা এই ক্ষেত্রে একজন অগ্রগামী যিনি উনিশশো সালে ডাক্তার জাকিরকে বলেছেন দিদাদ প্লাস দু সালে তাকে একটা স্মারক উপহার দেন যার মধ্যে লেখা রয়েছে জাকির আব্দুল করিম নায়েককে পুরস্কৃত করা হলো দাওয়া ক্ষেত্রে তার অর্জনের জন্য এবং কম্পারেটিভ রিলিজিয়ন অধ্যয়নের ক্ষেত্রে এবং তিনি আরও লিখেছেন বাবা গত চার বছরে তুমি যা করেছ আমার তা করতে লেগেছে চল্লিশ বছর আলহামদুলিল্লাহ ডাক্তার জাকিরকে সারা পৃথিবী জুড়ে দুইশোরও বেশি দেশে অনেক আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলে নিয়মিত দেখা যায় তাকে আমন্ত্রণ জানানো হয় টিভি এবং রেডিও ইন্টারভিউয়ের জন্য তার শত শত লেকচার ডায়ালগ ডিবেট এবং সিম্পোজিয়াম সর্বত্র পাওয়া যায় ভিসিডি ডিভিডি এবং অন্যান্য ডিজিটাল এবং ইন্টারনেট মিডিয়াতে পিস টিভি হলো তার চমৎকার এবং প্রফেশনাল ইসলামের উপস্থাপন সারা পৃথিবী জুড়ে মুসলিম এবং অমুসলিমদের মাঝে তিনি ইসলাম এবং কম্পারেটিভ রিলিজনের উপর বই লিখেছেন এর মধ্যে অন্যতম জনপ্রিয় হল কোরআন এবং আধুনিক বিজ্ঞান সঙ্গতিপূর্ণ নাকি অসঙ্গতিপূর্ণ ইসলামে নারীর অধিকার রক্ষা করা হয়েছে নাকি খর্ব করা হয়েছে প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা এবং ইসলাম সম্পর্কে অমুসলিমদের বিভিন্ন প্রশ্নের জবাব ভাই ও বোনেরা আপনাদের সামনে আলোচনার জন্য গুরুত্বপূর্ণ বিষয় আল কোরআন কি বুঝে পড়া উচিত আপনাদের সামনে আসছেন ডাক্তার জাকির নায়ক আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লা আলা আলী ওসাবি আজমাইন আম্মাবাদ আউজ আউজবিল্লাহমিন শৈতান রজিম বিসমিল্লা রহমান রহিম ওলাকদ ইয়াসান্নাল কোরআন আল জিক্রি ফাহাল মেমদ্দাকের রব্বিশ আলী সদরি ওয়েসল্লি আমরি ওয়াহলুল উকদতমসান ইয়াফকাউ কাউলি আমার গুরুজনেরা এবং প্রিয় ভাই বোনেরা সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া শান্তি এবং রহমত আপনাদের সকলের উপরে বর্ষিত হোক আজকের সন্ধ্যার আলোচনার বিষয় হচ্ছে আল কোরআন এটা কি বুঝে পড়া উচিত পবিত্র কোরআন হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা সর্বশক্তিমান আল্লাহর আমাদের স্রষ্টার যা নাজিল করা হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর পবিত্র কোরআন হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই এটা হচ্ছে মানবজাতির প্রতি আহ্বান এটা হচ্ছে দয়া এবং জ্ঞানের ঝর্ণাধারা পথ হারাদের জন্য পথ নির্দেশ অস্বীকারীর জন্য সতর্কবাণী সন্দেহকারীর জন্য নিশ্চয়তা এবং দুঃখীদের জন্য সান্ত্বনা এটা হতাশাগ্রস্তদের জন্য আশার বাণী কোরআন না পড়ে কোরআন থেকে এ সকল উপকারগুলো পাওয়া কিভাবে সম্ভব হবে কোরআন না বুঝে কিভাবে সম্ভব কোরআনের অর্থ চিন্তা না করে কিভাবে সম্ভব আর কোরআন আপনার জীবনে বাস্তবায়ন না করে কিভাবে সম্ভব আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ তবে দুঃখজনকভাবে এটা হচ্ছে সবচেয়ে বেশি না বুঝে পড়া বই কারণ অধিকাংশ মুসলিমই কোরআন পড়ে না বুঝে এ কারণে মেনে চলা উপকার পাওয়া মুসলিমরা কোরআন থেকে যা পায় এটা কমে আসছে কোরআনের সাথে মুসলিমদের সম্পর্ক কমে আসছে চিন্তা করেন একজন মানুষ কোরআনের সংস্পর্শে আসে আর অপরিবর্তিত থেকে যায় হৃদয়কে নাড়া দেয় না আত্মাকে নাড়া দেয় না জীবন অপরিবর্তিত থাকে কি এক চরম দুর্ভাগ্য এটা ورتل القرآن اصبح بصوتك اسمع الاكوان اقرا كلام الله داوي نفوسنا لنحس في أعماقنا أعماقنا الإيمان كم من فؤاد كالحجارة قسوة فإذا وعى القرآن আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন দার্সে সন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা মানবতার কল্যাণের জন্য তারা নিজ বলছে সন্তান বাড়াও অপরদিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য করোনা হাদিসের জ্ঞান মানুষের যখন থাকে না তখনই মানুষ এই